পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ বসলাতু আসসালামু আম্মা বাদু সম্মানিত দর্শক শ্রোতা পিস টিভি বাংলার সামনে যারা আমাদের আয়োজন উপভোগ করার জন্য অপেক্ষমান সে সমস্ত শ্রোতা ও দর্শক মণ্ডলীকে স্বাগতম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন প্রকৃত শান্তি লাভের উপায় কি যারা আজকের আলোচনার প্রাজ্ঞ আলোচক মণ্ডলী তাদের সাথে আগেই পরিচয় করিয়ে দিচ্ছি আছেন আমার সাথে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম এবং আছেন শেখ শহীদুল্লাহ খান মাদান আসসালাম আলাইকুম এবং উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমন্বিত দর্শক শ্রোতা ধারাবাহিক পর্বে আমরা অবলোকন করেছি যে হাজিয়াত প্রকৃত শান্তি লাভের উপায়ের একটি বিশেষ পট বা অংশ এমন কিছু প্রয়োজনীয় বিষয় যা অত্যাবশ্যকীয় না হলেও মোটামুটি প্রয়োজনীয় এবং সেখানে ইসলাম আমাদের উপরে অনেক সহনীয় বা সহজ করে বিধানটাকে মানার জন্য বাধ্য করেছে এমন বিষয়ের আলোচনায় আমরা আপনাদের সামনে যে পর্বগুলি উপহার দিয়েছি তারই সম্পূরক একটি পর্ব আজকে উপহার দিতে চাই যা হলো সামাজিক জীবনে পরস্পরের মধ্যে যে লেনদেন অনেক সময় ক্রয় বিক্রয়ের বিষয়গুলো আমরা অগ্রিম করে থাকি এমন বিষয় এবং অনেক সময় আমরা যে আমাদের শিল্প কারখানার মালিকদের কাছ থেকে আমরা অগ্রিম অর্ডার নেই ক্রয় বিক্রয় করি এভাবে অনেক সময় আমরা করে থাকি ফসল ও ফলের জমিন বর্গা দেই এ সমস্ত বিষয়ে শরিয়ার অধিক সহনশীল করে আমাদের সামনে কোন ধরনের বিধান পেশ করেছে প্রথমেই আমরা যাচ্ছি শেখ আব্দুর ইউসুফের কাছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদ ওসালাম আল্লাহ ক্রয় বিক্রয়ের বিষয়টি ইসলামে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহল বিষয় যা মানুষের জীবিকা নির্বাহের একটা বড় মাধ্যম যেটাকে আল্লাহ তালা হালাল করেছেন আল্লাহ তালা বলেন আহলাল হারামার রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ক্রয় বিক্রয়কে হালাল করেছেন কথা আমাদের উল্লেখ থাকে যে আমাদের জন্য যে জাহেলিয়াতের যুগে বেশ কিছু ক্রয় বিক্রয় ছিল যার অনেক পদ্ধতি শরীয়ত সমর্থন করেনি তবে আগে থেকে কিছু ক্রয় বিক্রয় ছিল যেটাকে শরীয়ত সমর্থন করেছে রাসুল সাল্লাম তার নিয়ম উল্লেখ করেছেন তার একটি হচ্ছে অগ্রিম পয়সা প্রদান বস্তু পরে মূল্য আগে বস্তু পরে এ একটা বিষয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম অনুমোদন দিয়েছেন আচ্ছা। আবহরাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন আনাস থেকে বর্ণনা আছে মক্কা থেকে যখন তিনি মদিনায় চলে আসলেন তখন দেখলেন যে মদিনার লোকেরা এক বছর দুই বছর তিন বছর এরকম সময়ের জন্য বায়ে সালাম অগ্রিম ক্রয় বিক্রয় করত তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মাই ইউসলিফ যে অগ্রিম ক্রয় বিক্রয় করতে চাই হয় ইসলুফ হবে অজনিন মালুমিন ও কাইলিন মালুমিন ও আজালিন মালুমিন তিনটে জিনিস স্পষ্ট হলে তারা অগ্রিম মূল্য প্রদান করতে পারে পরে দ্রব্য নিবে মনে করে তার একটা হলো এই এটা পরিমাণ নির্ধারিত হতে হবে পরিমাপ নির্ধারিত হতে হবে এবং সময় নির্ধারণ হতে হবে পরিমাণ আর পরিমাপ একটা হলো পাত্রের ওজন আর একটা হলো দাঁড়ি পাল্লার ওজন পরিমাপটা দাঁড়ি জি পরিমাণটা একটা বিশেষ বিশেষ একটা পাত্রের ওজন জি এবং নির্ধারিত সময় আল্লাহ রসুল এই তিনটা জিনিস উল্লেখ করলেন তো তিনটে যখন জিনিস উল্লেখ থাকবে তখন এই অগ্রিম ক্রয় বিক্রয় যায় অর্থাৎ মূল্য আগে প্রদান করবে শস্য পরে নেবে সম্পদ পরে জি বোখারি মুসলিম গ্রন্থে আরো এসব বর্ণনা এসেছে যে সাহাবিগণ অগ্রিম ক্রয় বিক্রয়ের জন্য টাকা দিতেন যারা সিরিয়া থেকে অন্য জায়গা থেকে আসত আচ্ছা। সম্পদ নেওয়ার জন্য কিন্তু সাহাবিগণ তাদেরকে কোনো সময় জিজ্ঞাসা করতেন না যে তোমাদের এই সম্পদ আছে কি না আমি তো অগ্রিম টাকা দিলাম গম নিব এই উদ্দেশ্যে তা আপনার কি গমের জমি আছে আপনাকে আমি অগ্রিম টাকা দিলাম খেজুর নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আপনার কি কোনো খেজুর বাগান আছে এই বিষয়ে সাহাবিগণ জিজ্ঞাসা করতেন না মানে মাহতারাম আপনি বলতে চাচ্ছেন যে সাধারণত বেচা কেনার ক্ষেত্রে একটা শর্ত হলো যেই দ্রব্য বা যেই পণ্য বেচা কেনা হবে নিয়ম হলো ইসলামের সেটা মাবি যেটাকে বলা হয় নিয়ম হলো সেটা স্পষ্ট হতে হবে উপস্থিত হতে হবে যদি অনুপস্থিত হয় মাঝুল হয় অজানা হয় তাহলে সাধারণত বেচা কেনা বৈধ নয় হবে না কিন্তু ইসলাম মানুষের প্রয়োজন মেটানোর জন্য চাহিদা মেটানোর জন্য ইসলাম এই বাই এই শ্রেণীর এই শ্রেণীর বেচা কেনার ক্ষেত্রে এটা ইসলাম অনুমতি দিয়েছে হ্যাঁ অনুমতি দিয়েছে এটা ইসলাম জি এখানে আরেকটা জিনিস আমাদের স্পষ্ট হতে হবে এটা অনুমতি দিলেও সাহাবিগণের কাছে এটা খুব স্পষ্টই ছিল যে আমরা কি কিনতে চাচ্ছি কি কিনতে চাই বা কি পাইতে পারি এখানে দুটা জিনিস স্পষ্ট অবশ্যই সেটা যেন জুলুম না হয় আর অবশ্যই বিক্রেতা কি বিক্রি করছেন এটা স্পষ্ট হতে হবে আর ক্রেতাকে কিনতে চাচ্ছেন এটাও স্পষ্ট হতে হবে এখন বিশ্বে এদেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে এদেশ বড় বড় ব্যবসা বিভিন্ন পণ্যের ব্যবসা চলছে এভাবে জি এলসির মাধ্যমে চলছে তো এটা যদি অস্পষ্ট থাকে তাহলে ওই ক্রয় বিক্রয় জায়েজ হবে না কেননা রসুল সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন আবহরের রাজিল্লাহ বলেন না হা রসুল সাল্লাম বাইল হাসাতে অন বাইল গারারে বায়ে হাসাত হচ্ছে কঙ্কর নিক্ষেপ করে যেটা ক্রয় বিক্রয় ছিল আর বায়ে গারার হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না এটা কি ধোকা ধোকা আমি একটা জিনিস কিনতে চাচ্ছি সেটা আমি কি কিনছি আমি নিজে জানছি না সেই বস্তুটা তো হারাম হতে পারে বস্তুটা আসলে যে আমি ওটা পাবো কি না তা নিশ্চিতই আমি জানি না শেখ তাহলে প্রতীয়মান হচ্ছে আপনার কথার প্রেক্ষিতে যেটা আমি শেখ মাদানির দৃষ্টি আকর্ষণ করব যে হয়তো আমার মাবি বা বস্তু বিক্রয়যোগ্য বস্তু বা পণ্যটা অজ্ঞাত আছে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি যদি তার মডেলটা তার যেটাকে স্যাম্পল বলি আমরা স্যাম্পলটা প্রদর্শন করেন যে আমার দর্শন করতে হবে মাল স্যাম্পল এই এটা আমি এত মূল্যের বিনিময়ে এতটা আপনাকে এই সময়ের ভিতরে সাপ্লাই দেব এ মর্মে যদি চুক্তিটা হয় সেখানে কতটা বৈধতার দাবিদার যে পণ্যটা কেনা বেচা হবে কেন এটাকে নিশ্চিত ও উল্লেখ করার নির্দেশ ইসলাম দিয়েছে কারণটা হলো এই যে পণ্য সম্পর্কে ক্রেতা ক্রেতা যদি অবগত না হয় তাহলে এটা ঝগড়া বাধার একটা দিক জি এবং মনোমালিন্যতা দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার একটা দিক রয়েছে অপর দিক হলো বিক্রেতা ও ক্রেতাকে ধোকা দেওয়ারও একটা দিক সুযোগ থেকে যায় সুযোগ থেকে যায় তো এই জন্য ইসলাম এই বিষয়টাকে অর্থাৎ বিকৃত পণ্যটা যেন আগেই উল্লেখ করা হয় এটা স্পষ্ট করার ইসলাম নির্দেশ দিয়েছে তাই আমরা বলবো যে এই বাই সালাম বা বাই সালাফ যেটাকে বলা হয় যেটা এখন মানুষের প্রয়োজনে ইসলাম এটাকে কি করেছে অনুমতি দিয়েছে কিন্তু এরপরেও সচেতন হওয়া কমপক্ষে সময় নির্দিষ্ট করা তো হাদিসেই উল্লেখ করা হয়েছে এবং পরিমাপ বা পরিমাণ সেটাও হাদিসে উল্লেখ করা হয়েছে সাথে তার কোয়ালিটি কোয়ালিটি কোন কোয়ালিটির জিনিসটা হতে পারে এবং দ্রব্য কি কি বস্তু সেটা কি বস্তু কোয়ালিটি তখন এসে যাবে যখন বস্তুটা জানা যাবে তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করব যে এটা অবশ্যই শরীয়ত সম্মত হবে এবং মানুষ তার প্রয়োজন অগ্রিম মেটানোর জন্য এখানে সুযোগ পাবে জিষয়ক ধন্যবাদ আপনার সুচিন্তিত এবং সারগর্ভ আলোচনার জন্য শুধু দর্শক শ্রোতা একটি বিষয় এখন উন্মুক্ত যে বাজার চলছে সারা বিশ্বে এখানে এলসির মাধ্যমে আজকে অনলাইনের মাধ্যমে মানুষ ব্যবসা বাণিজ্যের পরিসরকে অনেক অনেক পরিব্যাপ্তি ঘটিয়েছে তো শেখ আমি দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত দর্শক তাদের উদ্দেশ্যে যে ইত্যাবসরে কিছু ব্যবসায়ী তারা বিভিন্ন ধরনের এই যে আপনার জিজিএন কিংবা এম ওয়ে কিংবা আপনার কি বলে যে ইউনিফে টু ইউ এভাবে যে সমস্ত কোম্পানিগুলো এখানে মানুষ ধোকা খাচ্ছে বা অনেকে দেউলিয়া হয়ে যাচ্ছে ইতিমধ্যে এরকম নজিরও আছে এগুলার ব্যাপারে যদি ইসলাম শরিয়াতের দৃষ্টিভঙ্গি কি আমাদেরকে একটু অবগত করে আমাদের দেশে তো কিছুদিন আগে যে ব্যবসাটা বন্ধ করে দেওয়া হলো ডেস্টিনি আমাদেরকে এই ডেস্টিনির ব্যাপারে বহুবারই মুখামুখি হতে হয়েছে এবং আমরা ডেস্টিনিকে খুব জোরালোভাবেই নাকচ করার চেষ্টা করেছি যারা এর বৈধতা দেখাতে চেয়েছে তারা বলেছে যে আমরা তো গাছ বিক্রি করছি গাছ চিটাগাঙে আছে এবং আমরা তাদের নামে নির্ধারিত গাছ রেখেছি এটা কত বড় প্রতারণা এখন সমাজে খুব স্পষ্ট ভাবে প্রমাণ হয়েছে যে কোনো গাছই নেই এই কথাটা আমি গাছ তো দূরের কথা যেই জমিনে গাছ রোপণ করবে সেই জমিনটাই সেই জমিনেই নেই সেই জমিনটাই নাই তার মানে এতে বোঝা যাচ্ছে যেটা নির্ঘাত প্রতারণা যেটা রাসুল সাল্লাম কঠিন ভাব না করেছেন গারান যেটা প্রতারণা তো এই ধরনের যত প্রতারণামূলক ব্যবসা হবে সেটা জিজিএন হোক সেটা ডেস্টিনি হোক সেটা আপনার এই যে বর্তমান যেটা হ্যাঁ, হ্যাঁ। ক্রয় বিক্রয় চলছে যে শেয়ার বাজার শেয়ার বাজারও ওই সময়তে বৈধ হবে যখন তার বস্তু বোঝা যাচ্ছে বস্তু বোঝা যাবে কিনছে কে নিচ্ছে এটা বোঝা যাবে সে জিনিস অনেকটা অনেক সময় আয়াত্তে আসেনি আয়াত্তে আসা কি আল্লাহ রসুল বলেছেন যে তোমার আয়াত্তে না আসলে তুমি বিক্রি করো না করো না তো তখন তো ছিল পাঁচ কেজি চাউল আমি কিনলাম আমার ব্যাগে নিয়ে নিলাম আমি এটা এখন বিক্রি করতে পারবো কিন্তু এখন তো আমার একটা স্টিমারে এক লক্ষ মন জিনিস এসেছে সেটা আমার আয়াতে আসার কি সেটা হলো যখন আমার কাগজ কলম ঠিক হয়ে যাবে কাগজ কলমের মাধ্যমে দখল হতে পারে আমরা প্রবৃত্ত হয়েছিলাম শুধু দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন যে বেচাকেনা সম্পর্কিত বিধানাবলী ইসলাম এ ব্যাপারে কি দিয়েছে প্রকৃত শান্তি পেতে হলে আমাদের উপায় উপকরণ কি এমন মেয়ে বেচাকেনাতেও ইসলাম প্রদত্ত শরিয়াত অনুমোদিত পন্থা অবলম্বন করা ছাড়া অন্য কোনো পথ বা অন্য কোনো রাস্তা নেই আমরা একটু বিরতিতে যাচ্ছি আবারও বিরতির পরে ইনশাল্লাহ আলোচনার বাকি অংশ নিয়ে ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. with his thrilling words and inspirational temperament.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 আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরেরও কাছে যারা এ মুহূর্তে দূরদর্শনের সামনে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে বিরতির পরে আবারও আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে শুরু করছি আমাদের আলোচ্য বিষয়টা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি প্রকৃত শান্তি লাভের উপায় কি এ পর্যায়ে আমরা হাজিয়াত সম্পর্কিত বিষয়ে আলোচনা করছি যা অত্যাবশ্যকীয় না হলেও প্রয়োজনের তাকিদে ইসলাম আমাদের গ্রহণ করাতে কোনো বাধা রাখেনি এমন বিষয়সমূহ চলছিল বেচাকেনার বিষয়ে পর্ব শেখ মাদানি যে কথা আমাদের শেখ আব্দুল ইউসুফ বলতে চাচ্ছিলেন যে যার মধ্যে গারার বা ধোকা থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো যে কোম্পানি বা যে সোসাইটি বা যে ব্যবসায়ীদের পক্ষ থেকেই আসুক না কেন চাই ইন্টারনাল পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সেটা বৈধ নয় আপনি বিস্তারিত মর্মে একটি কিছু বলুন হ্যাঁ আসলে মোহতারাম বিষয়টি আমাদের স্পষ্ট হওয়া দরকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে প্রয়োজন মেটানোর স্বার্থে ইসলাম কতগুলির ক্ষেত্রে ছাড় দিয়েছে সেই ছাড় দেওয়ার বিষয়টি হচ্ছে বা এ সালাম বলা হয় বা সালাফ বলা হয় যেটা অর্থাৎ অগ্রিম আপনি আমার কাছে একটা জিনিস বিক্রি করবেন উপস্থিত আপনার কাছে এই পণ্য নেই কোনো একটা কোম্পানি তার পণ্যটা অফার উপস্থিত আপনার কাছে পণ্য নেই কিন্তু আপনার এখন টাকার প্রয়োজন তাই আপনি আমার কাছ থেকে সেই পণ্যের বিনিময়ে টাকাটা নিয়ে আপনার প্রয়োজন সারতে প্রয়োজন সারছেন প্রয়োজন সারছেন বা সারতে পারেন তবে এই ক্ষেত্রে শর্তগুলি মনে রাখতে হবে প্রথম হলো আপনি কি পরিমাণ পণ্য আমাকে দিবেন সেই পরিমাণ ঠিক করতে হবে মাপ ঠিক করতে হবে কতদিনের মধ্যে কতদিন সময় নেবেন আপনি সেই সময়টা আপনাকে ঠিক করে দিতে হবে এবং কি জিনিসটা দেবেন সেই জিনিসটাও আপনাকে ঠিক করে দিতে হবে জি জি আমরা ওটাই বলছিলাম তাহলে এই দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রয়োজনের তাগিদে এই ধরনের ব্যবস্থা হালাল মন্ডলী আমাদের প্রাগ্য আলোচক বৃন্দের কাছ থেকে শুনতেছি আমরা আবারও শেখ মাদানির কাছে আসবো ইত্যাবসরে শেখ আব্দুল রাজাকবিন ইউসুফ জমি জমা সংক্রান্ত জমি জমা সংক্রান্ত যে একটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি যে ফল ও ফসলের জমিন বর্গা দেওয়ার বিষয় সম্পর্কে একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে আলহামদুলিল্লাহ জমির বিষয়টি হচ্ছে যখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম খাইবারের ইহুদি খ্রিস্টানদের কে পরাজয় করে খাইবারের জমির ওপর ইহুদিদের দখল আনলেন তখন এ খাইবারের সমস্ত জমিগুলো আল্লাহ রসুলের হাতে চলে আসলো আল্লাহ রসুল তখন ইহুদিদেরকে বের করে দেননি ইহুদিরা এসে বলল যে আপনার এই জমিগুলো আমরাই চাষ করি চাষের ভিত্তিতে আপনি আমাদেরকে যেভাবে ফসল ভোগ করার সুযোগ দিবে সেভাবে আমরা তা ভোগ করব। তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ঠিক আছে তোমরা এই জমি চাষ করো জমি চাষ তোমরাই কর তবে অর্ধেক শস্য তোমাদের সাত অর্ধেক শস্য তোমাদের অর্ধেক আমার আল্লাহ রসুলের অত্র হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষ একাধিক হাদিসের বিবরণে বোঝা যে মানুষ নিজে জমি চাষ করবে বা অন্যকে চাষ করতে দিবে এ হাদিসে বোঝা যাচ্ছে যে মানুষ অন্যকে জমি চাষ করতে দিবে তবে এইভাবে একে বলা হয় বর্গা বর্গা তার মানে অর্ধেকের ভিত্তিতে তবে জমি দাতা যদি মনে করে যে যা শস্য হবে তার তিন ভাগের দুই ভাগ তোমার এক ভাগ আমার আরো বেশি যদি দিতে চাও যদি বেশি দিতে অসুবিধা নেই কোনো সমস্যা নেই কিন্তু ওই সমতের সমস্যা একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত জমি দাতা বলছে যে এই জায়গার শস্যটা আমি নিব এই জায়গার শস্যটা আমি নিব আর বাকি জায়গার শস্য তুমি নিবা তখন এটা না চাই গুণগত ভাবে তো সেই জায়গাগুলো নিজে বাছাই করছে বা যেটা পানির নালা থাকবে সেটাও নিজে নেবে এটা তখন জায়েজ নয় এতে মানে যে চাষাবাদ করবে সে ক্ষতিগ্রস্ত হবে হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা জিনিস শস্য দিয়ে এই জমি চাষ নিষেধ যেমন জমি চাষি বলল জমির মালিককে যে এই জমিটা আমি চাষ করব এখন আপনাকে আমি দশ মন ধান দিয়ে দিলাম এটা নিষেধ কিন্তু কখন এটা জায়েজ যখন এটার মূল্য প্রদান করল মুদ্রা যেটাকে আমাদের দেশে লিজ বা খাইখালাসি বলা হয় ভাড়া সিস্টেম ভাড়া ভাড়া সিস্টেম জমিটা ভাড়াটা আল্লাহ রসুল বৈধ রেখেছেন বা লিজ বৈধ রেখেছেন যে এই জমিতে আমি দুই হাজার টাকা নিব এক বছরের জন্য আপনি চাষ করেন উভয়ের সম্মতিতে চলতে পারে এর নাম লিজ মানুষ তখন পুকুরও লিজ নিতে পারে কিন্তু পুকুরে মাছ আছে এই সময় লিজ নিতে পারে না পুকুরে কিছু নেই খালি খালি তখন মানুষ পুকুর লিজ নিতে পারে কিন্তু মাছ সহ বলবে যে দশ হাজার টাকার মাছ আছে আর আমি চাষ করব তখন নেওয়া চলবে না এই জন্য মানে আদৌ আছে কিনা জানে না এই জন্য যে একটা আমাদের দেশে প্রথা আছে যে পুকুরে আপনার ওই জুয়া মাছ মারা সকালবেলাতে পুকুরের মালিক দশ বিশ টাকা নিয়ে নিয়েছে বড় বড় রুই কাতল সাঁতার কেটে বেড়াচ্ছে আর এদিকে যে মাছ মারতে সে শিকারি ও মনে করছি যে একটা মাছ লেগে গেলে তো অনেক এইভাবে ও পঞ্চাশ টাকা জমা দিয়ে সারাদিন মাছ মারতে পারবে না এটা না প্রতারণা সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমাদের দেশে অনেক সময় ক্রয় বিক্রয় যেটা জাহেলিয়াতের সেটা নিষেধ হয়ে আছে কিন্তু আমাদের দেশে মা অমা মা অমা আল্লাহ রাসুল নিষেধ করেছেন মহাকালা মোখাবারা মোজাবানা মোয়াওয়ামা তো মহাকালা হচ্ছে বাড়ির শস্য দিয়ে দিবে জমির শস্য নিবে এটা নিষেধ মোজাবানা হচ্ছে বাড়ির খেজুর দিবে গাছের খেজুর নিয়ে নিবে এটাও নিষেধ মুখাবারা হচ্ছে নির্ধারিত দশ কেজি শস্য দিয়ে দিল আর ওই জমিও চাষ করবে এটাও নিষেধ আর মামা একটা এইটা এখন আমাদের দিকে চলছে বিভিন্ন দেশে চলছে সেটা হচ্ছে এই যে গাছের পাতা বা মুকুল বিক্রি করা জি শব্দটা আরবি শব্দ মিম আইন আলিফ ও মিম তা এই শব্দটার অর্থ হলো এই যে কোনো গাছ পাতা তো বিক্রি করা যাবে না মুকুলেও বিক্রি করা যাবে না একটা বাগান আছে মুকুল আসেনি আমরা এই বাগান নিয়ে ব্যবসা করি আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন কোনো গাছ পাতায় কিনা যাবে না বিক্রিও করা যাবে না কিনাও যাবে না ঠিক মকুলও কিনা যাবে না বিক্রি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফল পরিষ্কার না হয় উপযুক্ত না হয় বিক্রি যোগ্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফলমূল দ্রব্য মানে শস্য শস্য ফলমূল এগুলো ক্রয় বিক্রয় চলবে তবে এটা মনে হয় এভাবে হতে পারে যদি বাগানটা লিজ নেওয়া হয় বাগানটা যদি লিজ নেওয়া হয় দশ বছরের জন্য বাগান ওই জন্য পাতা নিষেধ ওটাই বলছিলাম হ্যাঁ, যে সেটা নেবে না কিন্তু পাঁচ বছরের জন্য সে এখান থেকে উৎপাদন করবে ফলবান যে বাগান ফলবান বাগান হবে না জমিনটা যদি লিজ নেওয়া হয় জমিনটা না জমিনটা নিয়ে বাগান লাগাতে পারে কিন্তু গাছ লাগানো আছে গাছে ফল আসবে এ উদ্দেশ্যে এ বাগান লিজ নেওয়া যাবে না হ্যাঁ, সেটাই হচ্ছে মুসলিম গ্রন্থের এই তখন গাছ লাগিয়ে প্রোডাকশন গাছ লাগিয়ে প্রোডাকশন করতে হবে লাগানো গাছের ফল আসবে এটা করা যাবে বিশেষ করে লাগানো গাছের ফল অগ্রিম বিক্রি করা নিষিদ্ধ অনেক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি আলোচনায় মত ছিলাম অবশ্যই সময় আমাদেরকে হাতছানি দিয়ে পরিসমাপ্তির দিকেই আহ্বান জানাচ্ছে শুধু দর্শক শ্রোতা শুনছিলেন যে হাজিয়াত বা প্রয়োজনীয় বিষয়গুলো যা ইসলাম আমাদের উপরে অনেক সহজ এবং বেশি সহজ এবং বেশি সহনীয় করে উপস্থাপন করেছে সেগুলো অনুসরণের মাধ্যমে আমাদের প্রকৃত শান্তি অর্জনের রাস্তা অর্জন করা আমরা সময় সাপেক্ষে আরও আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার আহ, প্রয়াস আহ, ব্যক্ত করে আজকের বিষয়টি এখানেই আমরা পরিসমাপ্ত করতে চাচ্ছি আকুল কৌলি হাদা আস্তগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ليس غير الله رب العباد الصحراء يا شعب الخلود من سواكم حل ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six